তার মধ্যে তিনটি জিনিস বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে যে কবরের চাপ কবর তাকে একটি চাপ দেয় মানে সংকীর্ণ হয়ে আসে কবর দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের ফিতনা কবরের মধ্যে পরীক্ষার সম্মুখীন করা হবে সেটা হচ্ছে মনকার নাকির নামক দুইজন ফেরস্তা এসে মৃত ব্যক্তিকে তিনটা জিনিস জিজ্ঞাসা করবেন একটা হচ্ছে তার প্রতিপালক কি তার ধর্ম কি এবং তার নবী কি এই নবীকে মোমেনদেরকে এই প্রশ্ন উত্তর হ্যাঁ, এবং তার কবরকে প্রশস্ত করাবে হবে এবং সেজন্যতে তার অবস্থান দেখতে পাবে হ্যাঁ, তবে এর বিপরীতে হা হা বলে যে আফসোস আফসোস আমি উত্তর তখন তাকে লোহার একটি বড় হাতুড়ি দিয়ে আঘাত করে সেটা হচ্ছে কবরের নিয়ামত এবং সাথী সেটা একজন মৃত ব্যক্তি দুই প্রকারের হতে পারে অথবা তার মধ্যে তাকে নিয়ামত দেওয়া হবে এমনকি সেই কবরটা তার জান্নাতের একটা বাগান হয়ে যাবে যদি সে জান্নাতি হয়ে থাকে আর অথবা তার কবরে তাকে শাস্তি দেওয়া হবে এবং সেটা জাহান নামের একটি গর্ত রূপ ধারণ করবে যদি সে জাহান নামে হয়ে থাকে সুতরাং